রাখেন আল্লাহ যখনই ডাকেন আল্লাহ তাদের সাক্ষাৎ করার জন্য আমাকে প্রস্তুত তার অর্থাৎ ওখানে আবল করতে থাকতে হবে যখন যে কাজ করি আল্লাহর হুকুম মোতাবেক হইতে হবে সাল্লাহ মোতাবেক উনি আল্লাহ রসুল নয় নাহদুল্লাহ সেক্ষেত্রে প্রমাণ করার জন্য দলিল শত্রুকে বাজারও করে কেন বাজার তো সাধারণ মানুষরা পুলিশ যাবে আল্লাহ তোমার আব্দুল্লাহ নাকি মুসলিম কথা নাকি এর আগে তো লক্ষাধিক তবে রসুল চলে গেছেন এবং তাদের ইতিহাস এখন তারা বাজারে গেছেন কিভাবে বাজার এটাও হাদিসের কিতাবে রয়ে গেছে এছাড়াও সুন্নত মোতাবেক করতে হবে অগ্নিদের দায়িত্ব পালন করতে রসুলের সুন্নত মোতাবেক করতে যায় খারাপ করা যাবে নামাজ পাস করা কম করা যাবে হ্যাঁ, বহু গলত কাজ করা হয় ফুল কাজ করা হয় এগুলো করা যায় সেইভাবে লোকের একটা মানুষ আল্লাহ রসুলের সুন্দর সুবর্ণ চলতে থাকে আর এই অবস্থাটা গা হচ্ছে যে প্রস্তুত অবস্থায় চলে গেল এবং আল্লাহ তার জন্য খবর জানলা বাজার হাসানুল মেজান হ্যাঁ আওয়াজটা খায় খায় হাউসের সবার থেকে পান করা হয়নি চাকরি খাও দোকান খাও বলা হয়নি এগুলো করো করার কিন্তু সুন্নত অনুযায়ী তবে যে কাজে আছে তার কারণে সুন্নত রিগা কোন আলো থেকে জেনে দেবে যে এই ব্যাপারে হাদিস পাঁচের মধ্যে কি বলা হবে ওই হাদিসগুলো একসাথে করে আমাকে দেবে তাহলে এই ব্যাপারে আমাদের অনেক হয়ে গেছে মসজিদ মাথার মধ্যে পূর্ণচন্দ্র আছে বাজার অবস্থায় আসবেন মহল্লায় অবস্থায় পূর্ণ পায় না মসজিদ মাদ্রাসা উল্লামা কেরাম এদেরকে ফলো করা হয় এরা আরো মডেল আদর্শ এজন মসজিদ উল্লামা কেরাম ভিতরে মেহনত এই প্রসঙ্গে আমি আয়াত করেছি আদিত্য করেছি আয়াত এবং আল্লাহ তালা উঠছেন এই আখেরি দিন আমি আল্লাহ নাজিল করেছি অল্প অল্প করে নাজল আগে যত আসমানি কিতাব নাজল হয়েছে একবার সপ্তাহে একবার ওইগুলো তোমার তৈরি হয়ে গেছে তোমার ছিলেন ছিলেন কিন্তু করেছেন অল্প অল্প করে এবং আল্লাহ তারা এটাকে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন দায়িত্ব নিয়েছে এই জন্য এটা অল্প অল্প না জন্য কিছু নাম রয়েছে বহু লোক এটা মৃত্যু করছে আবার কিছু নামের করছেন আর ঘটনা কোন সঙ্গে অনেক লোকের গুরুত্ব অল্প অল্প হলে উপযুক্ত হয়ে যাবে যেটা হচ্ছে আল্লাহ তালা আয়াত নাজল করে কোরআন নাজল করাকে সমাপ্ত করে নাজল করে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا عرفها وأنزله في آيات الله আজকে আমি তোমাদের জন্য তিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ আজকে আপনার গুণা দিন আছে পরিপূর্ণ করে দিলাম তোমার দিনকে ধর্মকে সরিয়ে তোমার পরিপূর্ণ পরিপূর্ণ করে দিলাম আর আমি তোমাদের উপরে দিন ইসলামের উপর আসতে হয়ে ইসলাম তোমরা যদি ইসলাম অনুযায়ী চলো তাহলে আমি তোমাদের উপরে রাজি হয়ে গেল তো বোঝা গেল এরপরে অন্য কোন ধর্ম অনুযায়ী চললে আল্লাহ তালা তার উপরে রাজি হবে বিদায় হরদের হলো একে তোমরা ইসলাম গ্রহণ করলে ইসলাম অনুযায়ী করলে আমি আপনি হয়ে গেল আর আল্লাহ রাজি হয়ে গেলে তাহলে তুমি আসরা সব জায়গায় কামিয়াব শান্তি যাই বলি হোক শান্তি পাবে এখন তোমরা হিন্দু ধর্ম মতো চলে সে দেখতে পারবে না কোন খ্রিস্টান কোন এহুদি কোন জৈন কোন বুদ্ধ তার ধর্ম অনুযায়ী চললে দেখতে দেখতে পারবে না কোনো এক সময় এইগুলো ধর্ম এবং অস্তিত্ব ছিল পরে তারা অক্ষমত করছে যাই হোক সেদিকে যাবো না যে বিদায় হাজার আল্লাহ তালা বলে দিলেন যে আমি এটা পরিপূর্ণ করে দিয়েছি আর এটা আপনার আগে বলে দিলেন যে আমি এটাকে নারকেল করেছি অল্প অল্প করে যাতে বহু এটা মুক্ত করতে পারে আমি তাকে সমর্থন করার দায়িত্ব নিয়েছি এই জন্য ওই দাঁড়ানোর থেকে না পর্যন্ত মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আবেদন করা এটাকে মিটানো সম্ভব কজন যদি সহিত করবে মার্কেট থেকে তাম কোরআন শরীফ দিয়ে যদি গ্রাহক করে দেয় কাদেররা কোরআন মিটাইতে পারবে তবে হাবেদার আছে হাবেদার একজন প্রসাই করবে পড়বে আর একজনে টেস্ট করবে না হয় লিখবে লিখে আমার তৈরি করবে মেটানো সম্ভব তো বলতেছিলাম যে আল্লাহ তালা নিজেই এটা সংরক্ষণের দায়িত্ব নিয়ে এটাকে শিখব নব্বই করিম সাল্লাহ জামানায় যেভাবে ছিল ওইভাবে আমার পর্যন্ত ইসলাম থাকে আমলে কমজোরি আসতে পারে কিন্তু আল্লাহর বিধান তাকে জানতে চাইলে জানার ব্যবস্থা থাকবে এবং কিছু আপনার বান্দা ওর করে আমল করেন আল্লাহ থাকবে সব মানুষ একদম আমল করবে এটা তো আশা করা যায় কিন্তু ওই রকম আমল যদি কেউ করতে চায় তার জন্য যে এলেমেন্ট দরকার এই এলেমেন্ট ব্যবস্থা করা লাগবে কথা বলতে পারে না আমি তো তাদের মতো চলতে চাইছিলাম কিন্তু কোন ই পাইলাম না এলএর পাইলাম না তারা কিভাবে চলছিল এর কোনো ইতিহাস আনতে পারলাম না এটা বলার সুযোগ আল্লাহ রাখবেন এলএমসের দাবি রাখবে কিছু লব রাখবে মডেল ইসলামের একটা একটা নমুনা আল্লাহ রাখবে সেটা তো তোমার সামনে নবল না ইসলাম নব না তো আল্লাহ তারা এর জন্য ব্যবস্থাই করেছেন কি ব্যবস্থা করছেন এই উন্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর মাথায় আরবিতে বর্ষ আছে চান্দ্র বর্ষণ এই চান্দ্র বর্ষণের মাথায় প্রতি একশো বর্ষণের শেষে প্রতি একশো বছরের শেষে আরো কিছু বছর যখন শুরু হবে তো আল্লাহ তালা মুজাদ্দিদ পাঠাবেন মুজাদ্দিদ যে ভুলগুলোর দিকে ওলারা গ্রামের দৃষ্টি যায় নাই যে ভুলগুলোর দিকে ওলারা গ্রামের দৃষ্টি যায় নাই এই ধরনের যে ত্রুটি বিস্তুতি ইসলামের মধ্যে ঢুকে গেছে এইগুলোকে ওই ঠিক করে দেবে ঠিক করে দেওয়া এই ধারাবাহিকতা আল্লাহ রাখছেন নবী কারণ দেখবেন এটা কোনো নবী হবে না নবীর দেখে খুব বহু তোমরা সামলাতে করো এই উম্মতের মধ্যে প্রথম জাতি ছিলেন হজরতে অমর আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিমা বলা হয়েছে তার ঘটনা এবং একদম এরকম ছিল এবং অমর ফারুক রাজ্যের শাসন আমল ছিল এরকম এ প্রথম জাতি এরপরে প্রত্যেক একশো বছরের মাথায় তারপরও চারশো একশো বছরের মাথায় আল্লাহ তার মুজাদি পাঠাই গেল সর্বশেষ মুজাদকে পাঠাবেন সে ইমরান মাহদি হজরতে ইমানে মাহদি অনেকে নামের সাথে আলাই সালাম বলে এটা ঠিক না এইভাবে প্রত্যেক একশো বছরের মাথায় আল্লাহ তালা পাঠাইতে রয়েছেন আকর্ষক ভুলগুলো যেগুলো তাদের নজর যায় নাই তারা অনেক ভুল কি করছে ওলামায়াম হাজারো ভুল উন্মতের ঠিক করে দিচ্ছে অনেক মশলা করে দিচ্ছে কিন্তু কিছু হয়ে গেছে সেটা তারা ঠিক করে নাই বা তাদের নজরে ধরা পড়ে নাই কিন্তু মুজাহিদ যিনি আছেন তার নজরে এগুলো ধরা পড়ে তখন তিনি করেন যে এগুলো আপনার কেন মুজাহিদ দেখে জনগণের মেহনত তারা মেহনত পাবে অনাথ লাগিয়া ওলামাদের উপর ওলামারাও ঠিক করেন ওলামারা জানার মধ্যে উদাহরণ ভাই এগুলো তো আমরা খেয়াল করতে পারি নাই এই ভুলগুলো আমাদের মধ্যে চালু ছিল এক হ্যাঁ, আল্লাহ মধ্যে ভুলগুলো ধরাই দিতেন আমরা চিন্তা করলে দেখি ইসলামে এরকমই উনি যা বলতেছে অধিক চিন্তারা আছে সেটা আমাদের খেয়াল রাখে যদি এখন থেকে সে ভুলগুলো ঠিক করবে একে বলা হয় মুদ্রাস্ফীতি বাচ্চা আবার দিনে এটা ইলাহি চালু করতে চাইল হিন্দু মুসলমান এক করে এক ধর্ম এক ধর্ম মানে মুসলমানদেরকে হিন্দু করতে হবে হিন্দু মুসলমান এক লাখ দুই কল্পনা একচলে হিন্দুদেরকে মুসলমান আমের ঘর একচলে মুসলমানদেরকে হিন্দু আনা তার হিন্দু মুসলমান এক করা মানে মুসলমানদের বান্ধে কি হল হিন্দু এই হ্যাঁ। মাথা আপনারা দিয়ে সেই মন্ত্রে এখন প্রস্তুতি বাচ্চা আকবরের যে ইলাহি এখনো প্রস্তুতি কিন্তু অন্য না এখন চলতেছে দিন ইলাহি নামে না পাঞ্জাবি কালচার অনেক কিছু কাজ মুসলমানরা করতেছে পয়লা বৈশাখী বলেন তার দিন ইলাহিকে তৎপরত করার জন্য মুজাবিল আলতে খানি রহমতুল্লাহ আলী পাঠাই উনি এর বিরুদ্ধে মোকাবেলা শুরু করলেন আলমকে বুঝে দাঁড় হয়ে গেছে তো প্রেসিডেন্ট পারে এই মোকাবেলা করতে যায় ওনাকে জেলে রেখে কিন্তু ওনাকে জেলে দিয়েও কোনো লাভ হয়নি তো দেখা গেল জেলের কথা আরম্ভ করে যত কর্মকর্তা কর্মচারী আছে সব ওনারা মিলিত হয়ে গেছে সব প্রদর্শিত হস্তালে ইস্যু জেলে কোন লোক বাকি নেই যে উন্নয়ন মিলিত হয় আগে দু চার জন খাদন ছিল এখন কয়েকশো খাদন হয়ে গেছে যে আল্লাহ জন্য হয়ে যাবে সব তার জন্য হয়ে যাবে মানুষ তাহলে হুকুন আপনি আল্লাহর জন্য হয়ে সব আপনার জন্য হয়ে যান আপনি আল্লাহর বিরুদ্ধে চাইবেন সব আপনার বিরুদ্ধে দাঁড়াবেন আপনি আল্লাহর আসার মানে করতে তা আপনার বিধি থেকে আরম্ভ করে আপনার দোকানের কর্মচারী গঠিত সব আপনার বিরুদ্ধে আর হওয়া আপনার বিরুদ্ধে সব আপনার বিরুদ্ধে বিড়ি আপনার সাথে বিদ্রোহ করে আপনি আল্লাহ সাথে করতেন বিড়ি আপনার সাথে করেন আমার ছেলে মেয়ে করেন তারপর দোকানের কর্মচারী করে আমরা বন্ধু বান্ধব করে আপনি আল্লাহ আল্লাহ হয়ে যান আল্লাহ এবং আল্লাহ আল্লাহ হয়ে যান সবাই আপনাকে মানুষ কথা বললাম যে করে মহারাজ যাবে বলুন এক্ষুনি পাওয়া যাবে এক্ষুনি পাওয়া যাবে পড়ার দুনিয়ার সবাই তা তারা যে পরিমাণ ঘুষ করছে সব কত ওই গ্রামাটা কারণ করা তিনি এক ধরনের মাদ্রাসায় পড়াইছেন সিরিজ পড়াইছেন হ্যাঁ, করছেন বিভিন্ন জায়গায় অনেক কিছু পরবর্তীকালে আমার মন উঠে গেল মাদ্রাসার থেকে মন উঠে গেলে মন উঠে গেলে পুলিশ চলে গেলেন থানাবন ওনার সাহেবের থানপা যেটা করেছিল ওরা সাহেব সমস্যা করেছে উনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে করবে পরিচালনা করার কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে তাদের এদের নেই কারণ ব্রিটিশের হুকুমাত করতেছিল ওনাকে ফাঁসি দেওয়া হবে ওদের আল্লাহ আজই কুদরতে চলে গেলেন মক্কা আজই কুদরত বিশেষ শুধুমাত্র মসজিদে চলে গেল হ্যাঁ, এক রাত্রে একজনের ঘোড়ার ঘরে উঠছিল এটাও পিটিশন আছে চলে গেছে ওই ওই হ্যাঁ, হ্যাঁ ব্রিটিশের গোয়েন্দা সেখানে উঠছে আর ছেলেও অনেক ধনী মানুষ সম্ভ্রান্ত মানুষ তারা তো বলতে পারে না যে আপনাদের এখানে কোনো আশা নেই বলা সম্ভব বললাম আমাদের দোকানটা কিছু ঘোড়া খরিদ করার চিন্তা করছে তো আপনার কাছে অনেক ঘোড়া আছে তো আমাকে দেখার জন্য পাঠাবেন আপনার ঘোড়ার মধ্যে আমি ঘোড়ার উদ্দেশ্য কিন্তু ঘোড়া দেখা যায় রিপোর্ট বসছে এই ঘরের ভিতরে আজকে ইমদাদুল্লাহ মহারাজের বক্তি আছে ঘোড়া দেখতে ওনাকে পাইবে আর পাকড়া করে নেবে উনি নামাজ তারা এই ঘর ঘর পুরা দর্শন করে চলে গেছে কিন্তু তাদের করে পড়ে নাই কোথায় হাজিরা নামাজ অন্যরা দেখা কিন্তু বিজনেস পয়েন্ট তারা নজরে থাকে না আমি অন্যতম কোনো করতে গেছি ওই ঘরের মধ্যে কোনো মানুষই নেই ওনার কারণ আল্লাহ এই কারণে হিন্দুস্তান বক্তায় চলে বাকি জীবন ওনার খানকে অনাবাদ হয়ে গেছে রাস্তার তুলে আনলেন তারপুর জামিয়া মাদ্রাসা ওখান থেকে এক কথাটা দিল্লি উঠে গেছে এর থেকে উদ্ধার পাওয়া উচিত পুরীর খলিফা যারা তাদের চাকর করে যায়নি আমাদের জামানার বড় আল্লাহ মাত্র তাদের থেকে বেরিয়েছি আপনারা খলিফা ছিল তাদের কথা কি বলবে এরকম একশো একজন লোকের উনি ওনার হায়াত খেলাফত আনলেন ছেলেদের মনে আঠারো মেরামাত আঠারো লিখেন যিনি কিশোরগঞ্জ জামিয়া কায়েম করছে এখন ছয় একটা মাদ্রাসা আছে জামিয়া ইসলামী সেখানে মাদ্রাসা বহু বছরের মহতামিন আব্দুল ওয়াহাব হ্যাঁ। তালুকার মন্দির মোল্লা আলাই হ্যাঁ, বাংলাদেশে হাতে গনা কয়েকজন লোক হজরত হাবুল সাহেবের হাতে গনা মানুষ এই লোক তৈরি হয়ে গেছে এই পঁচিশ বছর চলে বছর এই শতাব্দীর শুরু থেকে ওনার কর্মকাণ্ড শুরু হয়েছে বত্রিশ ছাব্বিশ বছর উনি ওনার কর্মকাণ্ডকে পরিপূর্ণ করে আগের মোলামাকে জাগ্রত করে উনি গত মাসের সত্তর তারিখ সত্তর তারিখে চলে দুনিয়াকে মাহরুম করে চলে এখন তারা দুনিয়ার ওলামা উনি এই পনেরো শত শতাব্দীর ওই ওনারা ইসলামে যে সমস্ত ভুল ঘটেন এগুলো জানা মানুষ দ্বিতীয় কোনো মানুষ ছিল উনি ধরে রেখেছেন তোমাদের এটা ভুল এটা ভুল এটা ভুল এটা ধরা পড়ে ওরা মারা ইসলাম চিন্তা খুলছে হাদিসদের পক্ষে সত্তর কিতাবদের পক্ষে তুমি কি বলতেছি ওনারটা ভুল না আমারটা ভুল কিতাব তোলার পর দেখা গেল তার বাবা এত করণীয় কাজ বাদ পড়ে গেছিল আমরা বলতে পারি বহু করণীয় কাজ বাদ পড়ে গেছিল বর্জনীয় কাজ ঢুকে কিন্তু আমরা উন্মতকে সতর্ক করতে পারি নাই করণীয় কাজ এরকম ধরেন শরিয়াতে সবচেয়ে কাছে দিচ্ছে ইমানের তালিম করবো ইসলামী শরিয়াতে এর থেকে গুরুত্বপূর্ণ কোন বিষয় নেই ইমান আকিদার তালিম মসজিদে মসজিদে ঘরে ঘরে তালিম করো এর থেকে জরুরি কোনো কাজ পালন করার নেই রসুলের হাতি থেকে আমরা হুজুরা তারা দিলাম আমাদের উৎপাদন আমাদের দেবাগে না আমার পরিবারে মানে ছিল ইমান আছেই সব লোকের ইমান আছে আমি অন্য বিষয়ে কথা বলি অন্য বিষয়ে কথা বলি কেউ মেয়েরাজ কথা বলি হ্যাঁ কেউ জঙ্গলের কেমনে কায় হল জম এটা শিক্ষা রাখবে বিভিন্ন রকম বিভিন্ন রকম বাইরে ইমানের উপর বাইর করা নেই কেউ কিতাও বাংলা হয়ে তো কিতাব তৈরি করলেন এবং একটা উনি করলেন আলের ভিতর করলেন এটা সবচেয়ে এই জন্য আপনাদের মনে আছে আমি যখন এই মসজিদে আসছি তো বহুদিন পর্যন্ত আমি ইমান আমার বহন আমার وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ ভেতরে জানে অত দুই বছর তো লাগছে এই কথা পয়েন্ট দেখা তখন যারা ছিলেন তাদের জানানো হয়ে গেছে এখানে কয়েকটা পয়েন্ট আছে এর যে থাকা থাকা আছে সবগুলো মিলে মনে প্রাণে বিশ্বাস করার না ইমান কোন একটা বিশ্বাস করে বেইমান এখানে কোথায় এলো আমি তো আপনাদের এখানে আসছে এই বয়স শুরু করলাম এটা আবার সাধারণ সার করে গেছে আমার সাহেব কিন্তু এটার উপর গৌরব এই বয়ানের আগে আমরা কোনো বয়ান শুরু করেছি এই বয়স থেকে সারে হওয়ার পরে কি কি জিনিসটা মানুষের মানুষ চলে যায় তার উপর বয়ান করি এই ধরনের কাজের দ্বারা এই ধরনের কথা দ্বারা ইমান চলে না শুধু প্রয়াস করি নাই আমি এর করে নিজের পক্ষ থেকে একটা কিতাব লিখে আপনাদেরকে মধ্যে পেশ করে দিই কিতাবুল ইমান বলছিও তখন সেটা কিতাব আছে আপনাদের হাতে পৌঁছে দিই এটা এই মুজামটিটা আমাদের দেশে আসার আগে আমাদের দেওয়ার লাগলে যে সবচেয়ে দুই নম্বর আছে আদান খাওয়া তো সুন্দর বিভিন্ন নেওয়া হয়েছে কোনো বিচার খাওয়া পড়ে নাই যে আদানের সুন্দর কি বিচার খাওয়া পড়ে উনি বললেন তোমাদের দেশে কোনো বলছেন আদানের সুন্দর সম্পর্কে না আমরা যেখানে যাই আদান বক্তব্য মিরপুর মুসলিম বাজার মানুষ বা মন্দির বাইর মোহাম্মদ তখন সময় দেখেছি আমার ওনার কথাগুলো করছে আমার কথাগুলো সই তিনি বললেন মসজিদে ঢুকে মানে একটা দৌড়ে ঘিরে হাদিসের তো কমপক্ষে চিন্তার ব্যবস্থা করা বেশি হওয়া কমপক্ষে চিন্তার ব্যবস্থা তোর একটা ঘিরে বিপুল্লাহকে বলবে ফসল্লাহ ফসল্লাহ আল্লাহ রসুল্লাহ কে বলবে তারপরে এটা বলতে হবে তিন নম্বরে লিখবে এক নম্বর দুই নম্বর চলবে জরুর সহায়তায় আমি বিসমিল্লাহ তারপরে রসল্লাহ ফসল্লাহ আল্লাহ রসুল্লাহ তারপরে আল্লাহ খালি তারপরে লোকেরা নারাজ পড়বে হ্যাঁ মসজিদের বিছানা মানে। নেই এখন অনেক মসজিদের বিছানা হয়ে গেছে যারা মসজিদের একটা সুন্দর আগে ছিল না আগে আমাদের দেবালে ছিল শীতকালে বিছাইতে হবে গরমকালে উড়ে গেছে এই ছিল আমাদের দেমাগ না মুসলি আল্লাহ মেহমান তাদেরকে বিছানা বিছাইতে হবে তোমার দ্বারা কমিটি রয়েছ মসজিদের ক্ষেত্রে দায়িত্ব দিচ্ছ আল্লাহ মেহমান বিছানা দিতে হবে বিছানা দেখাও তার থেকে সম্মান দেখো তিনি বিশেষ করে বলছিলেন তোমরা জোয়ান তারা বুঝবো না কেন সমাজে রেখেছে না বুড়ারা বুঝবে তাদের হাসিতে ব্যথা হয়ে গেছে হ্যাঁ বিছানা না থাকলে দুপুর থেকে হাঁটু ফেলে তো দাঁতটা বেরোয় যায় তারাও বুঝবে শরীরে থেকে এখন অসুবিধা দিচ্ছে জোয়ান পাশের ওনারে আলোচনা অনেক জায়গায় বিধান লেগে গেছে তারপর তিনি বলেন নামাজ একান্ত সুন্দর তোমরা কয়েকটা জানো কোন আলম পাওয়া যায় নেই কোন আলম পাওয়া যায় নেই তিনি একান্ত সুন্দর বলতে না আমরা বলেছি আমাদের মাথার লাইনে একটি ব্যাপার আছে সব চেষ্টা করে বিশেষ করে চক্রন্ত জানাতে থেকে তারা পাওয়া হয় নুরুল ইজরা এই আমরা একবার দিতে আমাদের একান্ত সুন্দর হয়তো আমরা পড়তেছি কিন্তু মুখস্থ কেউ করতে পারেন মুখস্থ করতে যাওয়া বছর এগারোটা রাত পড়াতে সাতটা দুপুরতে আটটা তাতে বারোটা বৈঠকে তেরোটা মুখস্থ করতে মুখস্থ করা যাচ্ছে আমি তার আগে মুসলিম মাদা বলতেছিলাম এরা আছে যে সাতটা শূন্যত আমি বললাম আমি একটা শূন্য বলব এটা দিয়ে আপনি ঢাকা শহরের সমস্ত মসজিদগুলো জরুরি করবেন দেখেন কোনো মসজিদে শূন্য তরিকে কেনা মসজিদ একটা পূর্ণ করতে কি অজমায় প্রথম রাখা লম্বা করতে হবে দ্বিতীয় রাখা শুরু তুলুন পুরো বন্ধ বাকি টাইম আসবে কোনো রাখাতে সেলাম একটা হবে সদরে প্রথম রাখাত লম্বা হবে তৃতীয় রাখাত তার অর্ধেকের মতো কিন্তু বাড়তি বাকি চায়নতে অবশিষ্ট চায়নতে উভয় রাখাতে সেরাম সমান এই শূন্যটা নিয়ে সারা ঢাকা ধরা নরিশ করবে করে আমাদের করতে তাহলে পাবে না যেখানে দাওয়াতের মাঝে মেহনত হয় ওই ব্যবসা কোনো জায়গাতে রেখে পারবেন না যেখানে দু হাজার থেকে রাস্তা এক পারবো অর্ধেক দ্বিতীয় বললো দ্বিতীয় রাখাতে বাহিনী আচ্ছা, শিক্ষিত বেশি শিক্ষিত পরীক্ষা দেখেন যাও তো ধরনের মসজিদ ছাড়া জায়গায় সুন্দর করবেন ওই বড় করে জানবে না যারা আমাদের সাতটা সুন্দর বলতেও পারবে আমার লেখা নবীর সুন্দর তার আপনাদের কাছে আছে দেখেন আমাদের একটা সুন্দর দেখা দিচ্ছে আমি দেখেন রাস্তার সুন্দর ঠিক ট্রেনে কথা লেখা আছে আজান একটা আমাদের সুন্দর ছুটে গেছে উর্দু নামাজ খাওয়া ঘুম সব সুন্দর ছুটে গেছে বিবাহের সুন্দর ছুটে গেছে তারপর আমাদের সুন্দর ছুটে গেছে দেওয়াটা বাড়ির যে সুন্দর ছুটে গেছে সব সুন্দর ছুটে গেছে এইগুলো জিনিস ধরাই আর বর্জনীয়গুলো সব ঢুকে বর্জনীয়গুলো ছিল এইগুলো খুব মজার সাথে করা যেমন ফুলখানি চল্লিশা কি নরম নরম প্যাকেট হ্যাঁ এদেরকে কত বড় জনসচেতন করা হয় অথচ গোলা কবিরা গোলা কবিরা এইগুলোর মধ্যেও ঢুকে গেছে ঢুকতে করছে ফুলখানি সুবিধা আর জিরা তার জিরা খুব করতেছে প্যাকেট ভিতরে হয়েছে সব ধরনের করা হচ্ছে টাকার বিনিময়ে মানে খতম করায় বা আপনার জন্য সবদারি করা হারাম টাকা দাও হারাম দাও হারাম মুদা এক দাররা এক বালু করার পাবে উন্মতের মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে এটা পরস্পরিক পরস্পরিক মাদারের চিন্তা করা মাদার গেলা দেওয়া মাদারে প্রার্থনা করা মাদার জায়গা করার জন্য দূর দূরান্ত যাওয়া এগুলো সব পরিবেশনা করে আপনি তো কাজে খাওয়া গেছেন কমপ্লিট করতে বা ব্যবস্থা করতে ওখানে একজন বুজুর্গের মার্দার আপনার কিংবা স্কুল করে বসে আছে ওদের জারাত করার জন্য হাজার হাজার করে ব্যয় করে যাইবেন ব্যয় খাদাম সাহেব আপনাকে সেটা করিবে মাতার আসলে বহন করিবে সব করে উন্মতের কোন কোন আন্দোলনে ভুল আছে ভুল কোন মহাব্বতের সাথে বরঞ্চ গিরিয়ের সাথে বলে দিলে কাউকে ন্যায়সম করে বলবে না এইভাবে বলবে ভাই আমার দেশে এই একটা রেওয়াজ চালু হয়ে গেছে এটা ঠিক না এই একটা রেওয়াজ চালু হয়ে গেছে তার পরে আমাদের সাথে টাকা দেওয়া হয় এটা তারা নষ্ট হয়ে যায় এইভাবে বলবে কাউকে ন্যায়সম করবে না এইভাবে এখানে তিনি আমাদেরকে বুঝা যে স্মরণীয় এই তাৎপর্যের বর্জনীয় হয়ে উঠছে তাহলে আমার এই কথাগুলো উন্মতের কাছে শুনতে আলহামদুলিল্লাহ আমরা শেখাবো আপনাদের দোয়া চাই যেদিকে শেষ মুহূর্ত পর্যন্ত ঠিক ডাক্তার দেখুন হ্যাঁ রোগের চিকিৎসা করে আমরা জন্য ধর্মিত দাঁড়ালে আমাদের ত্রুটি আছে এইগুলো সংশোধন করতে পারি আপনিও তো আমাদের দরকার নেই কোনো আবার বলছেন তোমার ছাত্র মুসল্লি নাই আমার সাথে তাদের মহাবত তাদের কোনটা সাপ আছে কোনটা ভুল আছে ওদের মতো কথা বলতে হবে মহাব্বতের সাথে ইনশাল্লাহ হবে না ভুল বুঝাবুঝি হবে না মহাব্বতের সাথে বলতে হবে খালের দিয়ে এখানে বলতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রতিষ্ঠা করেন আলহামদুলিল্লাহ